হবেন উনিশ নম্বর প্রশ্ন করেছেন যে এমন মহিলা যিনি বেহায়া বেপর্দা তার সেয়াম সলাত তার সলাত নামাজ এবং তার সেয়াম রোজা এবং নফল এবাদত বন্দেগি এগুলির হুকুম কি এগুলি কি কবুল হবে বেহায়া বেপর্দা রয়েছে তার গোনা তার ওপর বর্তাবে কিন্তু তার সলাদ যদি সলাতের শর্ত ঠিক থাকে সলাতের রকুন ফরজগুলি ঠিক থাকে সলাতের অজেবাদ ঠিক থাকে সলাত রসুল্লাহামের পদ্ধতি তরিকা অনুযায়ী হয় তাহলে সলাৎ কেন কবুল হবে না অবশ্যই কবুল হবে এই রকমের শ্যাম শ্যামের নেকি আপন জায়গায় ঠিক রয়েছে তার আর তার বেহায়া বেপর্দা হওয়ার গোনহা তার উপর আসতে আছে হ্যাঁ খালাতু আমালান সোয়ালেন ও আখারা সাইয়ান এদের সম্পর্কে আল্লাহ কোরআন কেরম একটি আয়তে বলেছেন যে কিছু মানুষ এমন হবে যে তাদের নেক আমলও রয়েছে আর গুনাও রয়েছে আসাল্লাহ ইয়াতুব আলিম হতে পারে আল্লাহ মাফ করবেন আর হতে পারে আল্লাহ রব্বনী তাদেরকে শাস্তি দেবেন তারপরে মাফ করবেন আল্লাহ যেন পুরোপুরি হেদায়ত দান করেন